সাগর পাহাড় ঝর্ণা নাহ সাগর পাহাড় ঝর্ণা নাহ সৃষ্টি যত এ ভুবনময় পাইসে সে থাকু যে ঠিকানা তোমার প্রভু তোমার পরিচয় পাইসে থাকু যে ঠিকানা তোমার প্রভু তোমার পরিচয় আইসে থাকু যে ঠিকানা তোমার প্রভু তোমার পরিচয় সাগর পাহাড় ঝর্ণা নহ সাগর পাহাড় ঝর্ণা নহ সৃষ্টি যত ভুবনময় পাইসে থাকু যে ঠিকানা তোমার প্রভু তোমার পরিচয় আইসে থাকু যে ঠিকানা তোমার প্রভু তোমার পরিচয় খুঁজে পাই সে থা ফুল বাগানে ফোটে কত রঙের ফুল তোমার নামের তসবি জপে থাকে সদা মশগুল খুঁজে পাই সে থা ফুল বাগানে ফোটে কত রঙের ফুল তোমার নামে তস জপে থাকে সদা মশগুল খুঁজে পাই সে থা ফুল বাগানে ফোটে কত রঙের ফুল তোমার নামে তস জপে থাকে সদা মশগুল যেন অবাক হয়ে তাকিয়ে থাকে যেন অবাক হয়ে তাকিয়ে থাকে খুটি বিহীন নীলিমায় প্রভু তোমার পরিচয় প্রভু তোমার পরিচয় সাগর পাহাড় ঝর্ণা নহ সাগর পাহাড় ঝর্ণা নহ সৃষ্টি যত এ ভুবনময় পাইসে থাকু যে ঠিকানা তোমার প্রভু তোমার পরিচয় পাইসে থাকু যে ঠিকানা তোমার প্রভু তোমার পরিচয় নদী ওই ছুটে চলে সাগর পানে কল কল সুরে গান গে আর চাঁদনি রাতের আলোর ছটাই সুখের পরশে যায় ছুঁয়ে নদী ওই ছুটে চলে সাগর পানে কল কল সুরে গান গে আর চাঁদনি রাতে আলোর ছটায় সুখের পরশ যায় ছুঁয়ে নদী ওই ছুটে চলে সাগর পানে কল কল সুরে গান গে আর চাঁদনি রাতে আলোর ছটায় সুখের পরশ যায় ছুঁয়ে ওরা তোমার ছবি একে একে যায় ওরা তোমার ছবি একে একে যায় তোমার স্নেহ আর মমতায় প্রভু তোমার পরিচয় প্রভু তোমার পরিচয় সাগর পাহাড় ঝর্ণা নহ সাগর পাহাড় ঝর্ণা নহ সৃষ্টি যত এ ভুবনময় পাইসে থাকু যে ঠিকানা তোমার প্রভু তোমার পরিচয় পাইসে থাকু যে ঠিকানা তোমার প্রভু তোমার পরিচয় তারা ভরা ওই সোনালি আকাশ মনটা জেনে কেড়ে যদিও মোরা তার থেকে রয়েছি বহু দূরে তারা ভরা ওই সোনালি আকাশ মনটা যে নেই কেড়ে যদিও মোরা তার থেকে রয়েছি বহু দূরে তারা ভরা ওই সোনালি আকাশ মনটা যে নেই কেড়ে যদিও অমরা তার থেকে রয়েছি বহু দূরে সেথা তোমার ছবি দেখতে যে পাই সেথা তোমার ছবি দেখতে যে পাই দেখি সারা এই দুনিয়ায় প্রভু তোমার পরিচয় প্রভু তোমার পরিচয় সাগর পাহাড় ঝর্ণা নহ সাগর পাহাড় ঝর্ণা নহ সৃষ্টি যত এ ভুবনময় পাইসে থাকু যে ঠিকানা তোমার প্রভু তোমার পরিচয় পাইসে থাকু যে ঠিকানা তোমার প্রভু তোমার পরিচয় সাগর পাহাড় ঝর্ণা নহ সাগর পাহাড় ঝর্ণা নহ সৃষ্টি যত এ ভুবনময় পাইসে থাকু যে ঠিকানা তোমার প্রভু তোমার পরিচয় পাইসে থাকু যে ঠিকানা তোমার প্রভু তোমার পরিচয় প্রভু তোমার পরিচয় প্রভু তোমার পরিচয় প্রভু তোমার পরিচয়